মিসওয়ার ইবনু মখরামা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার কিছু কবা অর্থাৎ পোশাক বন্টন করলেন কিন্তু মখরামাকে তা হতে একটিও দিলেন না মখরামা রদিল্লাহ তাল্লাহ্ন তখন ছেলেকে বললেন প্রিয় বৎস আমাকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের খিদমতে নিয়ে চলো মিসওয়ার রদিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি তার সঙ্গে গেলাম তখন তিনি আমাকে বললেন যাও ভেতরে গিয়ে তাকে আমার জন্য আহ্বান জানাও মিসওয়ার রদিল্লাহ তাল্লাহ্ন বলেন অতপর আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আহ্বান জানালাম তিনি বেরিয়ে এলেন তখন তার নিকট একটি কবা ছিল তিনি বললেন এটা আমি তোমার জন্য হিফাজত করে রেখে দিয়েছিলাম মখরামা রদিল্লাহ তাল্লাহ্ন সেটি তাকিয়ে দেখলেন নব্বী সাল্লাহ সাল্লাম বললেন মখরামা খুশি হয়ে গেছে